الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم সম্মানিত উপস্থিতি আমরা রাসুল করিম সাল্লু আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে ফেতনার যুগে করণীয় সম্পর্কে আলোচনা করব রাসুল করিম সাল্লু আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে বর্তমান সময়টা যে ফেতনার যুগ তা বোধ হয় উপলব্ধি করতে অসুবিধা হওয়ার কথা নয় হাদিসের ভাষায় তসবির বাদন খুলে দিলে যেমনই একের পর এক দানা ছিটকে পড়ে আর পড়তে থাকে তেমনি করে শেষ জামানায় ফিতনা ছড়াবে প্রিয় নবী রসুল করিম সাল্লাসাল্লাম সে সময়ের কথা চিন্তা করে কখনো নির্বাক হয়ে ধ্যানমগ্ন হয়ে পড়তেন কখনো আকস্মিকভাবে সাহাবাই কারামকে একত্রিত করে অনাগত ভবিষ্যৎ সম্পর্কে অবগত করতেন সাথে সাথে করণীয় বাতলে দিতেন কখনো হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে সে সম্পর্কে গায়েবি এই সারালব্ধ করণীয় দিক নির্দেশনা বলতে থাকতেন যাদের সামনে এইসব বিষয়গুলো গড়ত যারা ওই সময় নিজ চোখে রাসুল করিম সাল্লাসাল্লামের পবিত্র জবান থেকে তা শুনতেন তারা রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের বাচনভঙ্গি আর বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে আবেগতাড়িত হয়ে পড়তেন কখনো কখনো ভয়ে কান্নাকাটি করতে থাকতেন পরক্ষণেই করণীয় জানতে পেরে এতটাই উদ্বেলিত হতেন যে একজন নারীও সে ভবিষ্যৎবাণীর উত্তম দলের সদস্য হতে মরিয়া হয়ে রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লামের কাছে সেই জন্য দোয়া চাইতেন পথের দূরত্বের তুয়াক্কা না করে সে দলে দলে জানমাল সর্বস্বের জন্য অন্যমুখ হয়ে থাকতেন অন্যদিকে বিষয়ের স্পর্শ কাতরতা উপলব্ধি করতে পেরেও অমর আবনুল খত্তাব রাদি আল্লাহ তালানহুর মতো ব্যক্তিত্ব ঘাবড়ে যেতেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম জানতেন এসব ঘটনার অধিকাংশই আরও পরে পর্যায়ক্রমে ঘটবে তাই সাহাবেদের আগ্রহ উদ্দীপনা ভয় উদ্বিগ্নতা দেখে সান্ত্বনা দিতেন এমনই ছিল রাসুল করিম সাল্লাসাল্লামের সাহাবিরা রাসুলের কথা যারা মন প্রাণ এক করে আত্মস্থ করতেন অথবা তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রক্তচক্ষুকে ভয় করতেন না কোনো তিরস্কারকারী তিরস্কারকে ফলো করতেন না তবে যাদের জন্য এসব ভবিষ্যৎবাণী বলে গেলেন যারা এর প্রকৃত হকদার সে আমরা কি আজ মিলিয়ে দেখেছি ফিতনা সম্পর্কিত রাসুলের ভবিষ্যৎবাণীগুলো নিজেদের কর্মপন্থা কি ঠিক করে নিচ্ছি কিংবা যাচাই করে দেখেছি নিজেদের অবস্থান কোথায় যদি মনে করি রাসুল করিম সাল্লাহ আলহ্লাম এর ভবিষ্যৎবাণীর সেই যুগ এখনো দূর কি বাত বহুত দূর হয় তাহলে বলতে হয় আমরা রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবিদের চেয়ে দিন বেশি বুঝে গেছি আর না হয় ফিতনার সায়লাবে অজান্তেই ধীরে ধীরে বেশি যাচ্ছে আসুন ফিতনার যুগে করণীয় সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি বলেছেন তা একটু দেখে নেই মুস্তাদাকে হাকিম চার নম্বর খণ্ড পাঁচশত দশ নম্বর হাদিসে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তারানহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ফেতনার যুগে সর্বোত্তম মানুষ সে ব্যক্তি যে নিজ ঘোড়ার লাগাম অথবা নাকের রশি ধরে আল্লাহর শত্রুকে ধাওয়া করবে অথবা সে আল্লাহ শত্রুদের সন্ত্রস্ত করে তুলবে তারাও তাকে ভীতি প্রদর্শন করবে কিংবা সে ব্যক্তি উত্তম যে লোকালয় শূন্য এলাকায় যাযাবরের মতো নিবৃত জীবনযাপন করবে এবং আল্লাহর বিধানাবলী পালন করবে জাবের রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন বাদাল ইসলাম গরিবন সুম্মা ইয়াউদ গরিবান কামা বাদা فطوبى للغرباء قيل يا رسول الله ومن الغرباء قال الذين يصلحون إذا فسد الناس রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে ও চিরেই তা আবার অপরিচিত হয়ে যাবে সুতরাং ওরাবাদের মোবারকবাদ সাহাবি জাবের রাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গোরাবা কারা তিনি বললেন ওই সব লোক যারা মানুষ যখন বিগড়ে যাবে তখন তাদের সংশোধনের দায়িত্ব আঞ্জাম দেবে عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم أحب شيء إلى الله تعالى الغرباء অন্য এক হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো গোরাবাগন জিজ্ঞেস করা হলো গোরাবা কারা তিনি বললেন নিজ দিন ইমান নিয়ে পলায়নকারীরা তিনি বললেন নিজ দিন ইমান নিয়ে পলায়নকারীরা কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে ঈসা আলাইসালাতামের সাথে পুনরুত্থান করবেন হজরত ঈসা আলাই সালাতামের সাথে যাদের পুনরুত্থান হবে তারা কারা এ বিষয়ে আরও স্পষ্ট বর্ণনা পাওয়া যায় অন্যান্য হাদিসে যেমন সুনানে আবু দাউদের এক হাদিসে এসেছে ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم حتى يقاتل آخرهم المسيح الدجال রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল হকের পথে অবিচলভাবে জিহাদ ও কেতাল করে যাবে তারা তাদের বিরোধীদের উপর সর্বদা বিজয়ী থাকবে এই দলটির সর্বশেষ অংশ হজরত ঈসা আলহি সালাতামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে অন্য এক হাদিসে এই দলটিকে তয়েফাই মনসুরা তথা সাহায্যপ্রাপ্ত দল বলা হয়েছে এমনি মাজাত উপরিউক্ত হাদিসসমূহ থেকে বোঝা যায় ফিতনার সময় এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার বিকল্প নেই আর এই শ্রেণীটি পৃথিবীর কোনো কোনো ফ্রন্টে থাকবে কোন কোন ফ্রন্টে থাকবে কোন কোন এলাকায় থাকবে কোন কোন জায়গায় থাকবে এ সম্পর্কে হাদিসে বিশদ বর্ণনা এসেছে আসুন দেখে নেওয়া যাক হাদিসগুলো এক নাম্বার হচ্ছে খোরাসান এই অঞ্চল সম্পর্কে অনেক সাহাবি থেকে সহি হাদিস এসেছে ইমাম মাহাদির সৈন্যবাহিনী এখানেই সে সংঘটিত হবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস আন সৌবান রাদিয়াল্লাহু আনহু قال إذا رأيتم الرايات السود خرج خرجت من قبل خراسان فاتوها ولو حبوا فإن فيها خليفة الله المهدي ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকা বাহিদের আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দিবে করে দিয়ে হলেও অর্থাৎ বিক বিপদ সংকুল পিচ্ছিল পথ পারে দিয়ে হলেও কারণ এদের মাঝেই রয়েছে আল্লাহর খলিফা মাহাদি আলহি সালাতাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন তখরজ মিন খোরাসান আরায়াত খোরাসান থেকে কালো পতাকাবাহীরা বের হবে কেউ তাদের দমাতে পারবে না পরিশেষে তারা বাইতুল মোকাদ্দাসে গিয়ে কালেমার জান্ডা উদ্দিন করবে উল্লেখ্য যে হাদিসে বর্ণিত খোরাসান বলতে বর্তমান আফগানিস্তান পাকিস্তান এই সমস্ত দেশের সীমান্তবর্তী কিছু এলাকা উজবেকিস্তানের কিছু অঞ্চল এবং ইরানের একটা অংশ এর অন্তর্ভুক্ত রয়েছে তবে হৃৎপিণ্ড হচ্ছে আফগানিস্তান যেটি প্রসিদ্ধ গবেষক ডক্টর ইসরার রহমান তার গবেষণায় উল্লেখ করেছেন আমরা আলোচনা করতেছিলাম যে তয়েফা মানসুরা এই শ্রেণীটি পৃথিবীর কোন কোন ফ্রন্টে থাকবে কোন কোন এলাকায় থাকবে দুই নম্বর হচ্ছে ইরাক শাম ইয়েমেন এই তিনটি অঞ্চল সম্পর্কে এক হাদিসে মৌলিক ভবিষ্যৎবাণী বিবৃত হয়েছে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের একটি হাদিস আবদুল্লাহ ইবনে হাওয়ালা রাদি আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাতু جندون أجنادا جندا بالشام وجندا بالعراق وجندا باليمن قلت يا رسول الله اختر لي قال عليكم بالشام فمن أبى فليلحق بيمينه وليسق من عذره فإن الله عز وجل تكفل لي بالشام وأهله রসুল করিম সাল্লাহ সাত করেন ও চিরেই তিনটি বাহিনী বের হবে একটি শামে অপরটি ইরাকে এবং তৃতীয়টি ইয়েমেনে বর্ণনাকারী সাহাবি রদি আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আমি কোনটাতে যোগ দেব তিনি বললেন তোমরা শামকে বেছে নিবে যে ব্যক্তি তা না পারবে সে যেন ইয়েমেনের বাহিনীর সাথে যুক্ত হয়ে যায় এবং তার কূপগুলো থেকে পানি পান করে কারণ আল্লাহ তালা আমার জন্য শামের দায়িত্ব নিয়েছেন এছাড়া শাম ও ইয়েমেনের সম্পর্ক ভিন্ন ভিন্ন হাদিসে অবর্ণিত হয়েছে যেমন আবু আবুদ্দারদা রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম থেকে তিনি শুনেছেন রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলমানদের তাবু যুদ্ধ সাউনি হবে ওতা নামক স্থানে যেটি দামেস্কের শহরের পাশে অবস্থিত এটি শামের উত্তম শহরগুলোর একটি আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আসাল্লাম থেকে সে দলটির ব্যাপারে বর্ণিত হয়েছে এরা শেষ সময়ে আরবের সেরা অশ্বরোহী হবে এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত থাকবে আল্লাহ এদের মাধ্যমে দিনকে শক্তিশালী করবেন আল্লাহ আকবর ইয়েমেন সম্পর্কে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইয়া খরজমিন আদান أبيان إثنا عشر ألفا ينصرون الله ورسوله هم خيرا من بيني وبينهم হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদনে আবিয়ান ইয়েমেনের একটি অঞ্চল থেকে বারো হাজার যোদ্ধা বের হবে তারা আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করবে আমার ও তাদের মধ্যবর্তী সবার চেয়ে তারা সর্বোত্তম লোক হিন্দুস্তান সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলহ্লামের হাদিস যেখান থেকে তয়েফায় মানসুরার একটা অংশ বের হবে সাহবান আল্লাহ তারান থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার ওম্মতের দুইটি দলকে আল্লাহ তারা জাহান নাম থেকে রক্ষা করবেন তার একটি হলো হিন্দুস্তানে যুদ্ধরত বাহিনী অপরটি হলো ইসার আলাই ইসালাতামের যোদ্ধা দল আবু হুনেরা রাজি আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেন وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن استشهدت كنت من خير الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر رواه الإمام أحمد রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের অভিযানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন এবং বলেছেন যদি আমি আবু হুরাইরা সেই যুদ্ধে শহীদ হই তাহলে আমি হব সর্বোত্তম শহীদ আর যদি গাজী হয়ে ফিরি তাহলে জাহান নাম থেকে মুক্ত স্বাধীন আবু উরাইরা রাদি আল্লাহ তাহারানো থেকে আরেকটি স্পষ্ট হাদিস তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হিন্দুস্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন অবশ্যই হিন্দুস্তানে যুদ্ধ হবে সে যুদ্ধে তোমাদের এমন এক বাহিনী লড়বে আল্লাহ যাদের গলায় বিজয়ী মাল্য পরাবেন এমনকি তারা হিন্দুস্তানের শাসকদের সেকলে বেঁধে নিয়ে আসবে আল্লাহ তালা এই দলটির গোনা মাফ করে দিবেন তারা যখন যুদ্ধ শেষে ফিরবে তখন ঈসা আলাই সালাতামকে সামে এসে পেয়ে যাবে আবু রাদি আল্লাহ তারণ বলেন যদি আমি যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল সম্পদ ব্যয় করে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। অতপর যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন আর আমরা ফিরে আসব তখন আমি হব মুক্ত স্বাধীন আবু হুরাইরা এ বাহিনীটি শামের দিকে মার্চ করবে যেখানে তারা ঈসা আলহি সালাতামের সাথে মিলিত হবে আমার খুব ইচ্ছা তার সাক্ষাৎ পাওয়ার পেলে বলবো আমি রাসুল করিম সাল্লু আলহিউসাল্লামের সাহাবি এই কথা শুনে রাসুল করিম সাল্লু আলহিউসাল্লাম হাসতে হাসতে বললেন এত তাড়াতাড়ি নয় আরও পরে আরও পরে সম্মানিত মহতারাম আমরা ফিতনার যুগে করণীয় সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এর আলোকে শুনলাম আর ফেতনার যুগে কারা তয়েফায় মানসুরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত দল পৃথিবীর কোন কোন ফ্রন্টে তারা কাজ করবে কোথায় তাদের অবস্থান এটাও হাদিসের মাধ্যমে স্পষ্ট এবং কি তাদের কাজ আর আল্লাহর নিকট তাদের কি মর্যাদা রয়েছে এ সমস্ত বিষয়গুলো হাদিসের মাধ্যমে স্পষ্ট করা হলো আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে ফিতনা থেকে বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে সমস্ত মুসলিম ওম্মাহকে হেফাজত করার হেফাজত রাখার তৌফিক দান করুন ওসল্লাহ তালা আলা সঈদনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন والحمد لله رب العالمين